আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তালাহ হতে বর্ণিত উমর ইবনু খত্তাব রদিল্লাহ তালাহু এক অশ্বারোহীকে আল্লাহর রাহে একটি অশ্ব দান করেন অতপর তিনি দেখতে পান যে তা বিক্রয় করা হচ্ছে তখন তিনি তা কিনে নেয়ার ইচ্ছা করলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর নিকট জিজ্ঞেস করলেন তখন তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি ওটা কিনিও না এবং তোমার সদকা ফেরত নিও না